সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য এফ ম্যারিয়ান ক্রফার্ডের লেখা দ্য ডলস গোস্ট অবলম্বনে নিনা ফ্রান্সিস ম্যারিয়ান ক্রফোর্ডের জন্ম আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ইটালিতে বাবা টমাস ছিলেন ভাস্কর আঠেরোশো উনআশিতে চলে আসেন ভারতে এলাহাবাদ শহরে দ্য ইন্ডিয়ান হেরাল্ড পত্রিকার সম্পাদনা করেন সংস্কৃত শেখেন সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ আঠেরোশো বিরাশি সালে মিস্টার আইজ্যাক্স উপন্যাসের মাধ্যমে আমরা আজকের গল্প দ্য ডলস কোস্ট নিয়েছি রূপা পাবলিকেশনস থেকে প্রকাশিত রাস্কিন বন্ড সম্পাদিত দ্য হরর অমনিবাস বইটি থেকে গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধর অগ্নি শুরু হচ্ছে নীনা কয়েক মুহূর্তের জন্য ক্র্যানস্টন হাউসে যেন সবকিছু থেমে গেল বাটলার গাড়োয়ান হাউসকিপার সবাই শব্দটা শুনে চমকে গেল যে যা নিজের কাজ ছেড়ে দৌড়ে এলো ছোট্ট গ্র্যান্ডেলেন সিঁড়ি দিয়ে নামছিল এক হাতে তার প্রিয় পুতুল নিনা অন্য হাতে সিঁড়ির রেলিং কাজেই যা হওয়া তাই হয়েছে টাল সামলাতে না পেরে নিনা এবং গ্র্যান্ডলিন দুজনেই সিঁড়ি দিয়ে নিচে পড়েছে হাউসকিপার মিসেস প্রিঙ্গল বলে উঠলেন এই এক পুতুল হয়েছে বাবা <laughs> সত্যি গ্wendolinের আয়াকে তাকে এইভাবে সিঁড়ি দিয়ে নামতে দেওয়া উচিত হয়নি কিন্তু মেয়ে এমন জেদ ধরে বসল যে তার আর কোনো উপায় ছিল না আয়া যতক্ষণে পৌঁছল গ্wendolinে গা ঝাড়া দিয়ে উঠেছে দেখে মনে হয় না তার বিশেষ চোট লেগেছে আয়া একবার তাও ভালো করে দেখে নিল না কোথাও কোনো কাটা ছেঁড়ার চিহ্ন নেই গ্wendolen অক্ষত চোট লেগেছে নিনার কপাল থেকে থুতনি পর্যন্ত একটা লম্বা ফাটল চিকিৎসার প্রয়োজন নিনাকে হাসপাতালে পাঠাতে হবে পুতুলের হাসপাতাল মিস্টার বার্নার্ড পাকলা থাকতেন বেলগ্রেভ স্কোয়ারের কাছেই একটি গলিতে ছোট্ট একটি দোতলা বাড়ি একতলার সামনে বসার ঘর পেছনে ওয়ার্কশপ দোতলায় তিনটে ঘর কিন্তু বাড়িতে থাকেন মাত্র দুজন মিস্টার পাকলা এবং তার মেয়ে এলসা দুজন মাত্র প্রাণীর পক্ষে এই ছোট বাড়িটাও যেন একটু বেশিই বড় মিস্টার পাকলার আসলে জার্মান কিন্তু লন্ডনে বহু বছর রয়েছেন শহরের এই বড়লোকি পাড়ায় তার নাম ডাক আছে কত মানুষের কত রকম পুতুল আসে তার কাছে ছেলে মেয়ে বাচ্চা কেউ ফ্রক পরা কেউ স্কার্ট পরা কেউ আবার শার্ট প্যান্ট পরা কারুর চোখ শুইয়ে দিলে আপনা থেকেই বন্ধ হয়ে যায় কারুর আবার একটি তার টেনে চোখ বন্ধ করে দিতে হয় কারুর হাত পা ভেঙেছে কারুর পেট চুপসে গেছে কারুর মাথার চুল ছিঁড়েছে সবাইকেই সারিয়ে তোলেন মিস্টার পাকলা আর তাকে সাহায্য করে এলসা এলসার বয়স মাত্র বারো কিন্তু তাতে কি এরই মধ্যে সে বেশ শিখে গেছে কিভাবে পুতুলের জামা ছিঁড়ে গেলে সেলাই করতে হয় কিভাবে চুলে জট পড়লে জট ছাড়াতে হয় এবং যখন হাসপাতাল থেকে পুতুলদের ডিসচার্জ করার সময় আসে তখন এলসা তাদের বাড়ি নিয়ে যায় কিন্তু নিনাকে সারিয়ে তোলা এলসার কাজ নয় কারণ নিনার চুল কিংবা জামা কাপড়ে কোনো সমস্যা নেই নিনাকে আস্তে করে নিজের টেবিলের ওপর রাখলেন মিস্টার পাকলা তাকিয়ে রইলেন পুতুলটির দিকে একে যেন তার মেয়ের মতোই দেখতে তার এলসার মতো সেই একই বেনুনি করা চুল মুখে শান্ত ভাব আর সেই একই ব্রাউন চোখ আস্তে আস্তে তাঁর চোখ জলে ভরে যায় আসলে ওনার কাছে পুতুলগুলো শুধু খেলনা নয় যেন সত্যিকারের খুদে মানুষ খুদে খুদে হাত পা ছোট্ট ছোট্ট ঠোঁট নাক কাঁচের চোখ এলসা প্রথম প্রথম বুঝতে পারত না যে তার বাবা কয়েকটা খেলনা নিয়ে এমন কেন করে কেন একটা খেলনা ভেঙে গেলে বাবা কেঁদে ফেলে কেন তাদের খুব সাবধানে বাক্সের মধ্যে না রাখলে বাবা রেগে যায় মিস্টার পাকলা এলসাকে বোঝান পুতুল মানে কি মানুষ নয় তোমায় যদি আমি চিমটি কাটি তোমার যেমন ব্যথা লাগবে ওদেরও তো লাগে সব সময় আলতো করে ধরবে ঠিক আছে না আর এই দেখো এইভাবে আস্তে করে রাখবে কেমন এলসা বোঝে তার বাবা এই পুতুলগুলোকে কত ভালোবাসে সে আস্তে আস্তে বোঝে কিন্তু তাতে তার রাগ হয় না কারণ সে জানে যে বাবা তাকেই সব থেকে বেশি ভালোবাসে কেউ তার কাছে পুতুল নিয়ে এলে মিস্টার পাকলার পুতুলের নামটা জেনে নেন নিনার নামটাও ওনার বেশ পছন্দ কিন্তু মনটা খারাপ হয়ে যায় বিচারির বয়স বেশি নয় গায়ের জামা আনকোরা নতুন মাথার চুলে একটাও জট পড়েনি এখনো এমনকি একটি বিশেষ তার ধরে টানলে যে পুতুলটা বলে ওঠে পাপা সেটা পর্যন্ত ঠিকভাবেই কাজ করছে কিন্তু মুখের ওই ফাটলটা খুব কষ্ট দেয় তাকে আলতো করে আঙুল দিয়ে চাপ দিতে মচ করে একটা শব্দ হয় কাঁচের চোখ দুটো যেন বেদনায় কেঁপে ওঠে বেচারা কিন্তু আমি তোমায় বেশি ব্যথা দেব না তোমায় আমি ঠিক সারিয়ে তুলব দেখো হ্যাঁ কিন্তু একটু সময় লাগবে নিনার উপর ধীরে ধীরে কাজ শুরু করেন মিস্টার পাকলা ধৈর্যের প্রয়োজন এরকম কাজে তাড়াহুড়ো চলে না এলসা চুপচাপ বাবার কাজ দেখে এক্ষেত্রে তার সাহায্যের প্রয়োজন নেই কারণ নিনার জামা কাপড় তো ছিঁড়ে যায়নি তার ওয়ার্কশপের অন্য সব পুতুলের কথা ভুলে গিয়ে মিস্টার পাকলার নিনাকে নিয়েই পড়ে থাকেন যত দিন যায় তত উনি যেন ওই কাঁচের চোখ দুটোকে আরো ভালোবেসে ফেলেন মাঝে মাঝে কাজ বন্ধ করে চুপচাপ বসে শুধু নিনার মুখের দিকে তাকিয়ে থাকেন মিস্টার পাকলা ভাবেন নতুন কি পদ্ধতি কি রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করে ওই সুন্দর মুখ থেকে ওই বিশ্রী দাগটা উনি পুরোপুরি মুছে দিতে পারবেন এবং কাজটা হলো অপূর্ব মিস্টার পাকলা নিজের কাজ দেখে নিজেই চমৎকৃত হয়ে গেলেন তার চোখে খুব সূক্ষ্ম একটা দাগ ধরা পড়ছে বটে কিন্তু মোটের ওপর নিজের কাজ নিয়ে তিনি খুবই সন্তুষ্ট এর মধ্যে কয়েকদিন আবহাওয়াও বেশ শুকনো ছিল এবং তাতে আঠার রং শুকোয় তাড়াতাড়ি আর কিছু করা সম্ভব নয় এবং এর মধ্যেই গ্যান্ডোলিনের আয়া এসে দুবার তাগাদা করে গেছে কিন্তু নিনাকে যেন আর কিছুতেই বিদায় জানাতে পারছেন না মিস্টার পাকলার তার সামনে টেবিলের ওপর নিনা শুয়ে রয়েছে শেষবারের মতো পাশে একটি খয়েরি রঙের বাক্স যাতে তাকে পুরতে হবে কিন্তু নিজের হাতে সেটা আর করতে পারছেন না মিস্টার পাকলার কেমন যেন প্রিয়জনের দেহ কফিনে পোড়ার মতো মনে হচ্ছে তার নিনাকে আর তিনি দেখতে পাবেন না কথাটা ভাবলেই তার চোখে জল চলে আসছে খানিকটা যেন রাগও হচ্ছে তিনি জানেন তার মতো করে নিনার দেখাশোনা কেউ করবে না আবার কোনো এক বাচ্চার বোকামি বা বাঁদরামির ফলে নিনাকে আহত হতে হবে কিন্তু তার আর কিছুই করার নেই আজ মিস্টার পাকলার বড্ড অসহায় হঠাৎ করেই চেয়ার ছেড়ে উঠে পড়লেন তিনি এলসা এলসা হ্যাঁ পাপা আমার জন্য একটা কাজ করে দিবি মা কি পাপা নিনাকে বাক্সে ভরে ফিতে দিয়ে বেঁধে দিবি আমি আমি পাচ্ছি না ঠিক আছে পাপা মিস্টার পাকলার অন্যদিকে ফেরেন এ দৃশ্য তিনি দেখতে পারছেন না জানলে দিয়ে বাইরে তাকিয়ে থাকেন তিনি সূর্য পশ্চিমে ঢলে পড়েছে আকাশ লাল তার পেছনে এলসা চুপচাপ কাজ করে চলে পুতুল নিয়ে তার বাবার মনোভাব সে বোঝে কাজেই এই অনুরোধ তার কাছে বিচিত্র নয় মোটেই কাগজের খড়মড় বন্ধ হওয়াতে মিস্টার পাকলের বোঝেন যে এলসার কাজ শেষ তাও তিনি ফিরে তাকান না জানলার বাইরে তাকেই বলেন আমার জন্যে আর একটা কাজ করে দিবি মা বলো না কি কাজ ওটা ক্র্যানস্টন হাউসে একটু দিয়ে আসবি হুম ঠিক আছে বাবা দেরি হয়েছে একটু পরেই অন্ধকার হবে আমার এই সময় তোকে পাঠানোটা ঠিক উচিত নয় কিন্তু আমি ওদের আর অপেক্ষা করাতে চাই না বুঝেছিস ও ঠিক আছে পাপা আমি এক্ষুনি দিয়ে আসছি এলসা ঘর থেকে বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে তবেই মিস্টার পাকলার উল্টো দিকে ঘুরলেন তার সামনে টেবিলে যেখানে এতদিন নীনা শুয়েছিল সেই জায়গাটা এখন ফাঁকা মিস্টার পাকলার দীর্ঘশ্বাস ফেললেন তারপর চেয়ারে বসে তাকিয়ে রইলেন ফাঁকা টেবিলের দিকে কতটা সময় যে এইভাবে কেটে গেল তা খেয়াল নেই তার যখন মুখ তুলে ঘড়ির দিকে তাকালেন দেখলেন দেড় ঘন্টা হয়ে গেছে সূর্য ডুবে অন্ধকার হতে সময় একটু বেশি লাগে বছরের এই সময় কিন্তু তাও বাইরে আলো কমতে শুরু করেছে মিস্টার পাকলারের খেয়াল হল যে এলসা এখনো ফেরেনি কিন্তু এর মধ্যে তো তার ফিরে আসার কথা হেঁটে ক্র্যামস্টন হাউস গিয়ে ফিরে আসতে এক ঘন্টাও লাগে না তাহলে মাথা থেকে নিনার সব কথা মুছে গেল মিস্টার পাকলেনের সব চিন্তা এখন তার জলজ্যান্ত মেয়ে অ্যান্সাকে নিয়ে কেমন যেন শীত করছে মিস্টার পাকলারের এই বাড়িতে অন্ধকারে একা বসে থাকতে আর ভালো লাগছে না ভয় না ভয় ঠিক নয় এটা যেন ভয়ের ঠিক আগের অবস্থা তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন যে তার অনেক বয়স হয়েছে এই বয়সে ওরকম মাঝে মাঝে মনে হয় হয়তো অন্ধকারে বসে আছেন বলেই এমনটা হচ্ছে আলো জ্বালালেই এটা আর থাকবে না মিস্টার পাকলার দেশলাই খুঁজতে শুরু করলেন উনি জানেন দেশলাই ঠিক কোথায় আছে তাকের ওপর টিনের যে বাক্সতে গালা রাখা থাকে তার ঠিক পাশেই থাকে দেশলাই ব্যবহার করার পরেও আবার ওইখানেই রাখেন মিস্টার পাকলের কিন্তু কিন্তু দেশলাই সেখানে নেই এলসার নিশ্চয়ই কিছু একটা হয়েছে এই আশঙ্কা তার বুকের উপর চেপে বসতে শুরু করল কোনো মতে একটা আলো জ্বালাতে পারলেই সেই আতঙ্ক আশঙ্কা অনেকটাই কেটে যাবে বলে তার ধারণা কিন্তু দেশলাই কোথায় অন্ধকারে অসহায়ভাবে হাতড়াতে থাকেন তিনি কিন্তু কোথাও দেশলাই নেই তাহলে কি ওদিকের আলমারিতে আছে নিজের গলার আওয়াজ শুনে নিজেই একটু চমকে উঠলেন মিস্টার পাকলেন একটু ধাতস্থ হয়ে চেয়ার ছেড়ে উঠলেন ওয়ার্কশপের অন্য প্রান্তে আলমারি তার ভেতরেও দেশলাই থাকতে পারে মিস্টার পাকলের ধীরে ধীরে আলমারিতে দিকে এগোলেন কিন্তু কিসের যেন একটা শব্দ হচ্ছে তার ঠিক পেছনে খুব দ্রুত একটা শব্দ যেন খুব ছোট ছোট এক জোড়া পা তাকে অনুসরণ করছে মিস্টার পাকলের থামলেন সঙ্গে সঙ্গে তার পেছনে শব্দটাও থেমে গেল আবার দুপা এগোলেন মিস্টার পাকলার এবং আবার একেবারে স্পষ্ট শুনতে পেলেন শব্দটা ছোট্ট একজোড়া পা তার ঠিক পেছনে আবার থামলেন মিস্টার পাকলা শব্দটাও আবার থামল তার শরীরের সবকটা লোম খাড়া হয়ে গেছে নিজের গলায় ভয় শুনে মিস্টার পাকলের একটু অবাক হলেন বাঁহাতটা তুলে ঘড়ির দিকে তাকালেন যেটুকু আলো রয়েছে ওয়ার্কশপে তাতে দেখলেন পৌনে নটা বাজে এবার এবার ওনার সত্যি ভয় করছে এত রাতে একলা মেয়ে লন্ডনের রাস্তায় না না না না না না এবার ওনাকে কিছু একটা করতেই হবে দ্রুত পদে মিস্টার পাগলার এগুলেন ওয়ার্কশপের দরজার দিকে আবার তার পেছনে পেছনে সেই শব্দ কিন্তু এতক্ষণে মিস্টার পাকলার বুঝতে পেরেছেন শব্দের কারণ ওহ ইঁদুর কথাটা একটু বেশি জোরে বলে নিজেকে যেন আশ্বস্ত করার চেষ্টা করলেন মিস্টার পাকলার ওয়ার্কশপের দরজার হাতল ঘোরাতে ঘোরাতে অনুভব করলেন তার ট্রাউজারে কিসের যেন একটা টান পড়ছে কিন্তু তিনি তোয়াক্কা করলেন না তাড়াতাড়ি পা ঝেড়ে নিয়ে প্যাসেজের শেষ প্রান্তের হ্যাট স্ট্যান্ড থেকে নিজের টুপিটা নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়লেন রাস্তায় বাইরে বেরিয়েই সব ভয় কেটে গেল মিস্টার পাকলারের এই তো তার ওয়ার্কশপের তুলনায় বাইরে আলো অনেক বেশি সামনে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি ঘোড়া মানুষজন সবই তো দেখা যাচ্ছে চারিদিক থেকে নানান রকম শব্দ ভেসে আসে তার কানে কোথাও রান্না হচ্ছে কোথাও বাচ্চারা খেলছে কোথাও রেডিওতে গান চলছে এতক্ষণ অহেতুক ভয় পাওয়ার জন্য নিজেকে একটু বোকা বোকাই মনে হতে থাকলো মিস্টার পাকলের এলসার কিছুই হয়তো হয়নি হয়তো ক্র্যানস্টন হাউসের মানুষজনের তাকে পছন্দ হয়েছে বলেছে কিছু খেয়ে যেতে এমনও তো সম্ভব মিস্টার পাকলার দ্রুত পা চালালেন ক্র্যানস্টন হাউসের দিকে রাস্তা দিয়ে যেতে যেতে তিনি কান খাড়া করে শোনার চেষ্টা করলেন সেই ছোট্ট ছোট্ট পায়ের শব্দ কি আর শোনা যাচ্ছে না ট্রাফিক ছাড়া আর কোনো শব্দই তার কানে আসছে না নিজের বোকামির কথা ভেবে হাসতে হাসতেই মিস্টার পাকলার ক্র্যানস্টন হাউসের বেল বাজালেন দরজা খুলল এক চাকর সেটা অস্বাভাবিক কিছুই নয় কারণ মিস্টার পাকলার খিড়কির দরজার বেল বাজিয়েছেন বাড়ির লোক এদিকে আসে না খুব একটা কিন্তু উনি আশা করেছিলেন যে অন্তত বাটলার দরজা খুলবে কিন্তু তা যখন হয়নি তখন এর সঙ্গেই কথা বলতে হবে তাকে আচ্ছা আমার মেয়ে কি এখানে রয়েছে মেয়ে কোন মেয়ে আপনি কে আমার নাম পাকলা আমি পুতুল সারাই আমার মেয়ে এলসার এখানে আসার কথা ছিল একটা পুতুল নিয়ে কি পুতুল সারান না না পুতুল টুতুল নিয়ে কেউ আসেনি না না আমার কথা শুনুন আসলে আমার মেয়ে অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছে এখনো ফেরেনি তাই আমার চিন্তা হচ্ছে রাত হয়েছে তো যদি কিছু হয়ে থাকে একটু দেখুন না আরে বাবা সে হয়ে থাকলেও এখানে হয়নি কারণ আপনার মেয়ে এখানে আসেনি বুঝেছেন এবার যান যান তো আচ্ছা আমি কি আয়ার সঙ্গে একটু কথা বলতে পারি কোন আয়া কার আয়া এত রাতে আয়া কি আপনার জন্য এখানে বসে আছে নাকি না মানে আরে ধুর মশাই আপনি আসুন তো কাজের মাঝখানে যত সব উটকো ঝামেলা দেখ এবার সত্যি ভয় করতে শুরু করলো মিস্টার পাকলের চারিদিকের অন্ধকার যেন আরো গাঢ় মনে হতে শুরু করলো তার কোথায় এলসা পাগলের মতো গোটা পথ খুঁজতে শুরু করলেন তিনি প্রত্যেকটা গলি প্রত্যেকটা রাস্তা এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেললেন তিনি কিন্তু কোথাও এলসা নেই তারপর তার মনে হলো যদি এতক্ষণে এলসা বাড়ি ফিরে থাকে প্রায় ছুটতে ছুটতেই তিনি বাড়ি ফিরলেন কিন্তু দরজা খুলে ফাঁকা বাড়ির নিস্তব্ধ অন্ধকার ছাড়া আর কিছুই পেলেন না হতাশা ক্লান্তি আতঙ্ক সবকিছুই মিস্টার পাকলারকে কেমন যেন অবশ করে দিয়েছে তিনি হ্যাট স্ট্যান্ডে নিজের টুপিটা খুলে রেখে ওয়ার্কশপের আলমারি থেকে দেশলাই বার করে মোমবাতি জ্বালিয়ে নিজের চেয়ারে বসে পড়লেন এলসা এলসা তুই কোথায় গেলি মা Elsa. এলসা এলসা তুই কোথায় গেলি মা ভয় করছে এলসা একেবারেই ভেঙে পড়লেন মিস্টার পাকলা নিজের মেয়ের নাম উচ্চারণ করতেও যেন তার কষ্ট হচ্ছিল হাত দিয়ে নিজের মুখ ঢেকে কাঁদতে থাকেন তিনি এতটাই ভেঙে পড়েছিলেন মিস্টার পাকলের যে তিনি অনুভব করলেন না যে কে যেন তার কোট ধরে টানছে খুব ছোট কিছু একটা ঠিক যেন ইঁদুর তার ঘোর কাটল পরের ঘটনায় হঠাৎ করে নিস্তব্ধ ঘরে কয়েকটা খড়মড় শব্দ যেন হাওয়া বইছে চোখ তুলে তাকালেন মিস্টার পাকলাম দরজা জানলা সব বন্ধ হাওয়া তাহলে ঢুকছে কোথা দিয়ে হাওয়ায় তার সামনের মোমবাতিটা দপদপ করে উঠল আর তারপরে তিনি শুনতে পেলেন গলাটা চমকে লাফিয়ে উঠলেন মিস্টার পাকলা প্রশ্নটা করলেন বটে তিনি কিন্তু এই প্রশ্ন করার কোনো কারণ নেই তিনি জানেন যে যেটা তিনি শুনছেন সেটা তার মেয়ের গলা নয় এই গলাটা তার খুব চেনা গত কয়েক সপ্তাহ ধরে প্রত্যহ শুনেছেন তিনি এই গলা এই ওয়ার্কশপেই নিনা কিন্তু একটা সূক্ষ্ম পরিবর্তন রয়েছে নিনার গলায় যেন যেন অনেক ব্যথা অনেক কষ্টে রয়েছে নিনা আস্তে আস্তে নিজের মাথায় হাত তুললেন মিস্টার পাগলা তার চিন্তা ভাবনা সব তালগোল বাঁকিয়ে যাচ্ছে কারণ এবার তিনি শুধু শুনতে পাচ্ছেন না দেখতেও পাচ্ছেন তার সামনে মেঝেতে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে নিনা তার ছোট্ট শরীর থেকে কেমন যেন একটা আভা বিচ্ছুরিত হচ্ছে মোলায়েম গোলাপি একটি আলো তার মুখে ঠিক মাঝখানে একটি লম্বা ফাটলের মধ্যে থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে নীনা নিজের হাত দুটো তুলল মিস্টার পাকলারের দিকে এবার যেন তার গলায় আরও একটা পরিবর্তন লক্ষ্য করলেন মিস্টার পাকলার যে গলাটা তিনি শুনতে পাচ্ছেন সেটা এখন আর নিনা নেই গলাটা এলসার মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লেন মিস্টার পাকলার নিনার মাথা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে দরজার দিকে তাকিয়ে রয়েছে নিনা নিনা কি তাকে কিছু বলতে চাইছে এবার দরজার দিকে উঠে গেল নিনার একটা হাত ইঙ্গিত স্পষ্ট কোথায় রয়েছে এলসা এলসা কোথায় এবার দরজার দিকে এগিয়ে গেল নিনা মিস্টার পাকলার এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন নিনা এগিয়ে গেল প্যাসেজ দিয়ে সদর দরজার দিকে তার পেছনে পেছনে গিয়ে মিস্টার পাকলার সদর দরজা খুলে রাস্তায় বেরোলেন এবার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল নিনা আর তার পেছনে পেছনে সম্মোহিতের মতো এগিয়ে চললেন মিস্টার পাকলা বেলগ্রেভ স্কোয়ার পর্যন্ত পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছিল নিনা কিন্তু তারপরেই একটি গলির মধ্যে ঢুকে গেল নিনা একটু অবাক হলেন মিস্টার পাকলা এটা তো ক্র্যানস্টন হাউস যাওয়ার রাস্তা নয় তাকে কোথায় নিয়ে চলেছে নিনা গলি থেকে বেরিয়ে একটি বড় রাস্তা দিয়ে হেঁটে চলল নিনা রাস্তার ওপর একটি বড় বাড়ির সামনে এসে থামল মিস্টার পাকলার অবাক হয়ে দেখলেন নিনার গোলাপি আভাটা এবার আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে তার একটা হাত ধীরে ধীরে উঠল বাড়ির দরজার দিকে ইঙ্গিত করছে নিনা এবং তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল নিনার ছোট্ট মূর্তি এতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন মিস্টার পাকলা এবার তিনি সম্বিত ফিরে পেলেন এগিয়ে গেলেন দরজাটির দিকে রাস্তা থেকে দুটো ধাপ ওপরে উঠে চৌকাট দরজার দুদিকে আলো জ্বলছে মাঝখানে একটি চকচকে পেতলের হ্যান্ডেল হ্যান্ডেল ঠেলে ভেতরে ঢুকলেন মিস্টার পাকলেন তার সামনে একটা লম্বা করিডোর করিডোরের শেষে একটি ঘরে আলো জ্বলছে মিস্টার পাকলারের মন বলছে ওই ঘরেই আছে এলসা তিনি এগিয়ে গেলেন ঘরটির দিকে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন পাপা হাসপাতালের বিছানার উপর চাদর চাপা দিয়ে না কোনো ভুল নেই মিস্টার পাকলার খুঁজে পেয়েছেন তার মেয়েকে তার সমস্ত ভয় সমস্ত আশঙ্কা সবকিছু যেন মুহূর্তের মধ্যে উপে গেল পাপা পাপা আমি জানতাম তুমি আসবে এলসা এসব এসব কি তোর কি হয়েছে কোথায় ছিলি তুই হ্যাঁ ওকে কয়েকজন অ্যাটাক করেছিল চারটে ছেলে পেছনে ঘুরে তাকালেন মিস্টার পাকলা নার্স ঢুকেছেন ঘরে ওরা আমার কাছ থেকে নিনাকে কেড়ে নিতে চাইছিল পাপা কিন্তু আমি দিইনি আমি জাপটে ধরেছিলাম নিনাকে কিন্তু কিন্তু তারপর আমার মাথায় ওর মাথায় একটা লাঠি জাতীয় কিছু দিয়ে মেরেছিল তারপর অজ্ঞান হয়ে যায় আর তারপর পুলিশ ওকে এখানে নিয়ে আসে আর ওর সঙ্গে যে বাক্সটা ছিল সেটা সেটা এই যে দরজার পাশেই একটা টেবিলের ওপর খয়েরি রঙের বাক্সের দিকে আঙুল দেখান নাস সুতো দিয়ে বাঁধা মিস্টার পাকলে সুতো খুলে বাক্স ঢাকা খুললেন যদিও খোলার দরকার ছিল না উনি জানেন যে বাক্সর ভেতরে নিনা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সানডে সাসপেন্সে আজ শুনছিলেন দ্য ডলস গোস্ট অবলম্বনে নীনা মূল রচনা এফ ম্যারিয়ান ক্রফার্ড মিস্টার পাকলারের ভূমিকায় মীর নীনা এবং এলসার ভূমিকায় অয়ন্তিকা চাকরের ভূমিকায় এবং বিশেষ সহযোগিতায় সমক নার্সের চরিত্রে ইন্দ্রাণী গল্পের সূত্রধর আমি অগ্নি শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সৌম্য এবং শুভ গল্পের অনুবাদ রেডিও রূপান্তর গল্প পাঠ এবং পর্ব পরিচালনায় দ্বীপ সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী শেষ হল এফ ম্যারিয়ান ক্রফার্ডের লেখা দ্য ডলস গোস্ট অবলম্বনে নীনা আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স